الله شديد العقاب وقال النبي صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি খোদা বক্সপুর ভাটিপাড়া ফকির বাড়ি রহিমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রিয়তা হিদ জনতা আমার শ্রেতা জজিবুল এহতারাম ওলামায় কেরাম আর এলাকার গণ্যমান্য মুরব্বীগণ এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সময় থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পরে এই পৃথিবীতে আমাদের আগমন রসুল যে শহরে ছিলেন যেখানে কেটেছে তার জীবনে তেপান্নটা বছর অথবা শেষ দশটা বছর সেই ভূমিতেও আমাদের জন্ম না সেখান থেকে বহু দূরে বহু দূরে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুরের এক প্রত্যন্ত অঞ্চলে বা এক চরে আমাদের জন্ম রসুল থেকে দূরে আছি এর কারণে একে তো ইসলামটাকে সরাসরি রসুলের মুখ থেকে কথা শুনে রসুলের হেদায়ত পেয়ে আমাদের চেনার তৌফিক হয়নি আমরা ইসলাম চিনেছি আমাদের যুগের আমাদের সময়ের আমাদের এলাকার বা কাছাকাছি অবস্থানকারী আলেমদের মুখের কিছু কথাবার্তা শুনে ইসলাম চেনার আর একটা মাধ্যম ছিল পড়া কোরআন পড়া হাদিস পড়া কিন্তু আমাদের দেশে বিশেষ করে অধিকাংশ মানুষই কোরআন এবং হাদিস থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থান করে সারা জীবন সবকিছু পড়ার তৌফিকও যদি হয় এই কোরআন এবং হাদিস ধরে দেখার সময়টাও তাদের হয় না এমনকি অনেক সমাজ এমন আছে যে সমাজের দেখা যাবে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ কোরআনটাকে দেখে দেখে পড়তেও জানে না বোঝা তো দূরের কথা তো এমন একটা যুগে জন্মেছি এমন একটা এলাকায় জন্মেছি যার কারণে অনেক দিক থেকেই তো আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি এর মধ্যে অন্যতম একটা দিক হলো পুরো ইসলামটাকে আমাদের চেনার সুযোগ অনেকেরই হয়নি একটা অন্ধ ব্যক্তিকে হাতি দেখাতে নিলে সে তো চোখ দিয়ে যেহেতু দেখে না হাতি চিনবে কিভাবে তা একজন গিয়ে হাতির লেজ ধরবে সে ভাববে হাতিটা এরকম আর একজন গিয়ে পা টাচ করবে সে ভাববে হাতিটা এরকম আরেকজন গিয়ে হাতির কান ধরবে আরেকজন সুর ধরবে আরেকজন বড় দাঁতটা ধরবে যে যেভাবে ধরবে সে সেই সাইডটাকেই হাতি বলে বুঝে ফেলবে তো ফলাফল হাতির ব্যাখ্যা দশ অন্ধের কাছ থেকে শুনলে দশ রকম হয়ে যাবে একজন বলবে কুলার মতো একজন বলবে পিলারের মতো একজন বলবে সাপের মতো এক একজন এক একটা কথা বলবে তা আমরা আমাদের অবস্থা অনেকটা তাই যেই এলাকায় যেই জিনিসের আলোচনা বেশি সেই এলাকায় মানুষ ভেবে নিয়েছে হ্যাঁ ইসলাম মনে হয় শুধু এতটুকুই কারো কারো দৃষ্টিতে ইসলাম মানে শুধু নামাজ রোজা কারো কারো দৃষ্টিতে ইসলাম মানে শুধু দাওয়াতের মেহনত করা কারো কারো দৃষ্টিতে ইসলাম মানে শুধু খানকাহে গিয়ে কয়েকদিন জিকিরাস্কার করা কারো কারো দৃষ্টিতে ইসলাম মানে হলো এই দুই চার দিন ওয়াজ মাহফিলে এসে দুই চারটা ওয়াজের কথা শোনা কারো কারো দৃষ্টিতে ইসলাম মানে হলো মিলাদ মাহফিলে যাওয়া বা মাজারে যাওয়া এক একজন এক একভাবে ইসলামকে বুঝে নিয়েছে ফলাফল কেউ তো আংশিক ইসলাম নিয়ে সন্তুষ্ট আর কেউ ইসলাম ভেবে এমন কিছুকে আঁকড়ে ধরে আছে যেটা আসলে ইসলামই না যেমন কত মানুষ এমন আছে যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে সারাটা দিন যে কপাল আল্লাহ দিয়েছিলেন যে জমিন আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই কপালটাকে সেই জমিনের উপর আল্লাহর উদ্দেশ্যে লুটিয়ে দেয় না আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করে কিনা এরকম মানুষ যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে সেজদা আল্লাহকে করে না করে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে যেই মানুষটাকেও সৃষ্টি করেছিল আল্লাহ তো যদি প্রকৃত মুসলমান হতে চাই আগে তো ইসলামটাকে চিনতে হবে আমাদের অধিকাংশের অবস্থা হলো আমরা শুধু আমাদের জীবনটা নিয়েই সন্তুষ্ট কেউ হলো এই জীবনের মধ্যে শুধু দুনিয়া ভোগ করবে এতটুকু নিয়ে সন্তুষ্ট সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক এই দুনিয়ার মধ্যে সে খাবে পান করবে ঘুমাবে বিশ্রাম করবে স্ত্রী সহবাস করবে আর ঘরের জন্য জীবিকা উপার্জন করবে চাকরি করে হোক ব্যবসা করে হোক এভাবে একটা পর্যায়ে সে মরে যাবে আর কারো কারো দৃষ্টিতে সে শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সে খারাপ পথে পা বাড়াবে মদ পান করবে সুদী লেনদেন করবে ঘুষের সঙ্গে জড়াবে নারীদের সম্ভ্রমহানি করবে বিভিন্ন ভাবে গলত উপায়ে নিজের যৌন চাহিদা পূরণ করবে ব্যাস এভাবে করতে করতে একটা পর্যায়ে মৃত্যুর ডাক চলে আসবে চোখ দুটো বন্ধ করে দিবে ওপারে চলে যাবে দায়িত্ব শেষ কিন্তু মৃত্যু মানে শেষ নাকি শুরু মৃত্যু তো কোনো শেষ না মৃত্যু তো শুরু পরীক্ষা শেষ ফলাফল শুরু ফলাফল দেওয়া হবে সারাটা জীবন সারা জীবন যে জীবনের শুরু আছে আর শেষ নেই সেখানে ভোগ শুরু হয়তো চিরস্থায়ী সুখ ভোগ করব নয়তো চিরস্থায়ী দুঃখ ভোগ করব মাঝামাঝি তো কোনো সুরত নেই কয়জন মানুষ এমন আছে যারা এই ব্যক্তি জীবনের বাইরে ইসলামটাকে নিয়ে ভাবে আমি শুধু ব্যক্তি জীবনের ইসলাম বলিনি আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো দুই চার দিন একটু পারলে এবাদত করব মরলাম জান্নাতে চলে যাব ব্যাস শেষ এটা তো শুধু নিজের স্বার্থ হলো নিজের চাহিদা পূরণ করা হলো নিজে পৌঁছে গেলাম জান্নাতে আরে আমার নবী যদি শুধু এতটুকু করতেন নবীকে তয়েফের ময়দানে গিয়েও রক্ত ছড়াতে হতো না উহুদের ময়দানে গিয়েও তার দাঁত শহীদ হতো না সেই নবীর আঙ্গুল রক্তাক্ত হতো না সেই নবীর চোখের সামনে তার চাচাকে শহীদ করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া দৃশ্য ঈশ্বর অবতারণা হতো না তো তারা শুধুমাত্র নিজের জীবনটাকে নিয়ে ভাবেননি কেউ তো ভাবে শুধু দুনিয়ার সাইড কেউ ভাবে দুনিয়ার পরে জান্নাতের সাইড আমি জান্নাতে গেলেই তো শেষ কিন্তু আমাদেরকে তো শুধু নিজেকে নিয়ে ভাবার জন্য সৃষ্টি করা হয়নি এ কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি আর সারা জীবন গর্ব করি অন্য নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি আমাদের শ্রেষ্ঠত্ব বেশি কিন্তু কেন বেশি আল্লাহ তো কারণ বলেছিলেন এক নম্বর কারণ হচ্ছে উখরিজাতির নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্ব মানবতার জন্য তোমরা সকল মুসলমানকে নিয়ে ভাববে সকল অমুসলিমকে নিয়ে ভাববে মুসলমানকে নিয়ে ভাববে কিভাবে কিভাবে তাদেরকে পরিপূর্ণ ইসলামের উপর উঠানো যায় কাফেরদেরকে নিয়ে ভাববে কিভাবে তাদেরকে ইসলামের মধ্যে আনা যায় আল্লাহর জমিনকে নিয়ে ভাববে কিভাবে জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম করা যায় আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এই জন্য যদি প্রথম কারণটাই না পাওয়া যায় কোন যুক্তিতে দাবি করি আমরা শ্রেষ্ঠ চাকরি একটা নিয়েছি মাসে একদিনও ডিউটি করি না বেতন তো খুব দিবে আমাদেরকে তাই না ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে বেতন বেতন তো দিবে না চাকরি থাকবে না তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধু নিজেকে নিয়ে ভাববো এজন্য তাহলে আল্লাহ বলতেন তুম খাইরা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি কারণ তোমরা ইমান আনো আমল করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কোরআনে একটা আয়াতকে এরকম দেখাতে পারবেন না তো শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন এক নম্বর কারণে হচ্ছে নাস সমগ্র বিশ্ব মানবতার জন্য তোমাদেরকে বের করা হয়েছে দুই নম্বর কারণ তামুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করো ন্যায়ের পক্ষে কথা বলো হকের কথা বলো হকের কথা বলতে গিয়ে যদি পাথর খেতে হয় হকের কথা বলতে গিয়ে যদি রক্ত ছড়াতে হয় হকের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় হকের কথা বলতে গিয়ে যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয় সন্তানকে এতিম করতে হয় মায়ের কোল খালি করতে হয় তারপর হকের কথা বলো শুধু হকের কথাই বলো না অতেন হও না আনিল মনকার অসৎ কাজ থেকে নিষেধ করো অন্যায়ের বিপক্ষে কথা বলো তাগতের বিপক্ষে বাতিলের বিপক্ষে কুফুরের বিপক্ষে শিরকের বিপক্ষে তোমরা নাই কোন প্রকার ভয়ভীতি না করে কথা বলো এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্বের কারণ তো কারণ মানবেন না আবার শ্রেষ্ঠত্বের দাবি করবেন এটা তো দুনিয়া দৃষ্টিতেই একটা অযৌক্তিক দাবি আল্লাহ দৃষ্টিতে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে সুতরাং ভাবতে হবে উম্মতকে নিয়ে ভাবতে হবে পুরো দুনিয়াকে নিয়ে কারণ আমরা জাতীয় নবীর জাতীয় উম্মত না আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত পার্থক্য বোঝেন তো নাকি আমাদের নবী শুধু বাংলাদেশের নবী আরে বলেন শুধু বাংলাদেশের নবী আল্লাহ বলেছেন জগৎ সমূহ মানে কি মানব জগৎ জিন জগৎ উদ্ভিদ জগৎ জড় জগৎ যত জগৎ আছে সকল জগতের জন্য আল্লাহ আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন তো ভাবতে হবে সকল জগৎ নিয়ে দাবি করবেন আমরা নবীর ওয়ারিস আর কাজ করতে গিয়ে আপনি ভাববেন শুধু মসজিদের খেদমত শুধু মাদ্রাসার খেদমত আমার দায়িত্ব শেষ আমি তো নবীর অনেক বড় ওয়ারিস মরতে দেরি জান্নাতে যেতে দেরি না আরে নবীর ওয়ারিস প্রথমে কারা ছিল একটু তাকিয়ে দেখেন নবীর সবচেয়ে কাছের ওয়ারিস চারজনের নাম কি আবু বকর ওমর ওসমান আলী কোন মাদ্রাসার মুহতামিম ছিল কোন মসজিদের মহাজিন ছিল তাহলে বলবেন এই কাজগুলো খারাপ আরে না কাজ তো মহান কাজ কিন্তু কাজকে এক সাইডে সীমাবদ্ধ করার সুযোগ নাই যেমন নামাজ কয়েক তো আচ্ছা। আপনি বললেন আমি শুধু ফজর নামাজ পড়বো জহর আসর মাগরিব তোমাদের মধ্যে ভাগ করে দেই মুরব্বীরা পড়বেন জহর যুবকরা পড়বেন এশা আর বাচ্চারা পড়বে আসর আর মাগরিবেরটা এটা যারা খেতে খামারে কাজ করে ওদেরকে বুঝিয়ে দিলাম ব্যাস হারে যেতে নাহিলাজ চলবে এভাবে তো নবীর ওয়ারিস তো অবশ্যই যারা মাদ্রাসার খেদমত করে নিশ্চয়ই তারা নবীর ওয়ারিস যারা মসজিদের খেদমত করে নিশ্চয়ই তারা ওয়ারিস কিন্তু ভাবনাকে শুধু একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ করলে তো হবে না আমার নবীতে শুধু এক জেলার একটা অঞ্চল নিয়ে ভাবেননি আমার নবী ছিলেন আন্তর্জাতিক নবী আমরা সেই আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত সুতরাং সবকিছু নিয়ে তো আমাদেরকেই ভাবতে হবে অনেক সময় তো বলে হুজুরা রাজনীতির কথা বলে কেন হুজুররা এই বলে কেন সেই বলে কেন আমেরিকা নিয়ে আপনার মাথা ব্যথার কি দরকার জাতিসংঘ নিয়ে আপনি ফিকির কেন করেন ওআইসি তে কি হলো না হলো সেটা আপনার কি দরকার আফগানিস্তান ইরাক কাশ্মীরে মানুষ মার খাক না সবাই মরে ভূত হয়ে যাক আপনার কি আসে যায় আরে আসে যেত না যদি আমি তোর মতো কুলাঙ্গারের উম্মত হতাম আমি তো তোর উম্মত না আমি তো বিশ্ব নবীর উম্মত যেহেতু বিশ্ব নবীর উম্মত সুতরাং বিশ্বকে নিয়ে তো আমি ভাববো যদি না ভাবি কিসের উম্মত হলাম কিসের কালেমা পড়বো মোহাম্মদুর রসুল্লাহ আর অনুসরণ করব কার যদি তারটা করি তাহলেই তো কালেমার দাবি যথার্থ হবে সুতরাং ইসলামকে নিয়ে ভাবা দরকার প্রত্যেকেই ভাবি প্রথমে ভাবি ইসলাম তো আমার নবীর রেখে যাওয়া আমানত যেই সেই আমানত না যেই আমানতের উপর নবীর রক্ত ঝরেছে যেই আমানতের উপর আবু বকর ওমর ওসমান আলী হাসান হুসাইন ওয়াবিয়া থেকে শুরু করে সাহাবিদের রক্ত ঝরেছে যে ইসলামের উপর বদরওয়ালাদের রক্ত আছে যে ইসলামের উপর উহুদওয়ালাদের রক্ত আছে যে ইসলামের উপর গত সাড়ে চোদ্দশো বছরে অনেক রক্ত ঝরেছে কারণ ইসলাম জিন্দা হতা হায় হার কারবালাকে বাদ প্রত্যেকটা কারবালার পরে ইসলাম চিন্তা হয় হুসাইন দাদি আল্লাহ আনহু কারবালার প্রান্তরে বসে যদি ভাবতেন আমি আমার ফিকির করি বাসায় ফিরে যাই গিয়ে নামাজ রোজা করি মসজিদ মাদ্রাসা বানাই আর সেই কারবালার ময়দান হুসাইনের রক্তে কোনোদিন রঞ্জিত হতো না ঠিক সেই কারবালার ময়দান হুসাইনের রক্তে তো এজন্যই রঞ্জিত হয়েছে কারণ তিনি শুধু নিজেকে নিয়ে ভাবেননি তিনি ভেবেছেন গোটা উম্মতকে নিয়ে ভেবেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিষয় নিয়ে ভেবেছেন আল্লাহর খেলাফত নিয়ে اللہ میں اسی لیے مسلمان میں اسی لیے نمازی ہمارے لکھ تم پہار تمہیں ایک دین دیے کا إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ বলেন এই ইসলামের আমানত প্রথমে তোমাদেরকে দেইনি এই আমানত প্রথমে উপস্থাপন করেছিলাম আসমানের সামনে এরপর জমিনের সামনে এরপর পাহাড়ের সামনে তোমরা এই ইসলামকে এই দিনকে এই শরিয়াতকে এই কোরআনকে ধারণ করো আসমান বলল আল্লাহ আমি সপ্ত স্তর বিশিষ্ট হতে পারি এই ইসলামকে ধারণ করার মতো শক্তি আমার নাই জমিন বলল আল্লাহ অনেক মজবুত হতে পারি এই কোরআনকে ধারণ করার মতো শক্তি আমার নাই পাহাড় বলল আল্লাহ অনেক সুউচ্চ হতে পারি অনেক মজবুত হতে পারি কিন্তু ইসলামকে ধারণ করার মতো ক্ষমতা আমার নাই ভাবেই নাই আহমিল নাহা তারা সকলে এই কোরআনকে এই ইসলামকে ধারণ করতে অস্বীকৃতি জানালো ও হাল ইনসান আর মানুষ গিয়ে আল্লাহর কাছ থেকে এই আমানতটা ধারণ করে নিল ফলাফল আল্লাহ আসমানকে জান্নাতে দিবেন না জমিনকে জান্নাতে ঢুকাবেন না পাহাড়কে জান্নাতে প্রবেশ করাবেন না কিন্তু আমার আপনার মতো দুর্বল মানুষ যারা অত্যন্ত দুর্বল আসমান ভেঙে পড়লে সবাই বাঁচতে পারবো জমিন ধসে গেলে সবাই টিকে থাকবো পাহাড় ভেঙে পড়লে কিচ্ছু হবে না তো তাদের চেয়ে আমরা শক্তিশালী না দুর্বল কত দুর্বল কিন্তু আল্লাহর এই আমানত আমরা ধারণ করেছি তাই আল্লাহ আমাদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছে দুনিয়ায় তো কত দুর্বল কত দুর্বল কিসের সঙ্গে তুলনা করবেন একটা পিঁপড়ার কামড় খেলেও তো জায়গা মতো অবস্থা খারাপ হয়ে যায় আর মশা যদি একটা জায়গা মতো ঢোকে তাহলে তো অবস্থা টাইট রাতের ঘুমও হারাম মাছের কাঁটা একটা গলায় যদি বেঁধে আর কোনোভাবে যদি বের না হয় সাদা ভাত কলা কোনো কিছু খেয়েও যদি দূর না করা যায় তাহলে টের পাওয়া যায় কত শক্তিশালী আমরা কত বীর আজকে তো আপনাদের গৌরীপুরের আরেক মাথায় জমিদারদের বাড়ি দেখলাম কয়েকটা কি মজবুত মজবুত বাড়ি কিন্তু দেখে ভেতরে ঢুকে প্রথমে আসলো এই বাড়িগুলোর মধ্যে একসময় জমিদাররা যারা মানুষের উপর শাসনের ছড়ি ঘুরাতো কথার সঙ্গে না মিললে যাকে তাকে ধরে খুনও করে ফেলত কিন্তু কোথায় আজকে তারা তারা দেখতে কেমন ছিল কোথায় তাদের রাজত্ব কি স্মরণ রেখেছে তাদের যখন তারা মরল আল্লাহ কোরআনে বলেন অবস্থা তো এমন তাদের মৃত্যুতে আকাশও কাঁদেনি জমিনও কাঁদেনি তাদেরকে কোনো অবকাশও দেওয়া হয়নি অপরদিকে সাধারণ মাটির মানুষ সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন রাসুল বলেন ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআদ আমার সাহাবী সাদের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে সুবহানাল্লাহ তো জমির জমিওয়ালাদের কাছে হয়তো তাদের দাম ছিল না ছিল না বলেই তো একবার আবু জাহালে সে অ্যাটাক দেয় আবু জাহাল মরার পর আবু সুফিয়ান যুদ্ধ চালিয়ে যায় রোম সাম্রাজ্য থেকে বাহিনী পাঠায় ইহুদিরা ভেতরে বসে ষড়যন্ত্র করতে থাকে ওদিকে পারস্যের অগ্নি পূজকরাও খান্তি দেয় না তারাও ষড়যন্ত্র চালাতে থাকে সবাই মিলে গিলে খেতে চায় নিজেদের মুখের ফুৎকারে ইসলামের নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আসমান ওলাদের কাছে তাদের তো এত বেশি দাম আল্লাহর কাছে তথ্যের কাছে এত বেশি মূল্য তার মৃত্যুতে রহমানের আরস পর্যন্ত কেটে উঠে কিন্তু তারা নিজেকে নিয়ে ভেবেছিলেন বলেই এত মর্যাদা আরে বলেন না শুধু নিজের শরীর নিয়ে ভেবেছিলেন নিজের আমল নিয়ে নিজের জান্নাত নিয়ে ভেবেছিলেন এক যুদ্ধে রাসুলের একটা আঙ্গুল কেটে যায় আঙ্গুল থেকে রক্ত ঝরছে সেই বুখারির হাদিস রাসুল আঙ্গুলের দিকে তাকান আর কবিতা আবৃত্তি করেন ওয়াহাল আংতি ইল্লা ইসবাউন দামিতি অফি সাবিলিল্লাহি মা লাকিতি আরে আঙ্গুল আল্লাহর পথে এসে রক্তাক্ত হয়েছো কি হয়েছে যা হওয়ার তো আল্লাহর পথেই হয়েছে তো আল্লাহর পথে রক্ত ঝরিয়েছো এটা তো তোমার জন্য সৌভাগ্য যদি জিনিসটাকে এভাবে আমরা না ভাবি আমি আল্লাহর পথে বের হলাম একটা দুর্ঘটনার শিকার হলাম আফসোস করতে করতে শেষ হায় বিপদ চলে আসলো মিশনে সফল হলাম না কত কাজ পড়ে আছে ফ্যামিলি আছে জীবিকা আছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত স্বপ্ন ফিউচার প্ল্যান সব অধরেই রয়ে গেছে কিন্তু ভাবি যদি এভাবে জীবন গেল আল্লাহর পথে রক্ত ঝরলো আল্লাহর পথে যেটা আল্লাহর পথে ঝরলো সেটাই সঞ্চয় যেটা খেলাম করলাম সেটা তো শেষ আরে আল্লাহর পথে একটা টাকাও যদি দান করতে পারি এই এক টাকা দেখতে তো সামান্য কিন্তু কেয়ামতের দিন আমল নামায় তো সেই এক টাকা টাকা উঠবে দুনিয়া যদি এক লক্ষ টাকাও খাই সেটা তো শেষ এক টাকা দেখতে কত সামান্য কিন্তু কোনো কপাল পোড়াতো এই এক টাকাও আল্লাহর পথে দিতে পারে না আল্লাহর পথে রক্ত ঝরা থেকে সবাই পারে চাইলেই পারে এই যে একটা জীবন আল্লাহ দিয়েছেন চাইলেই কি সবাই আল্লাহর পথে কোরবান করতে পারে আর চাইলেই কি আল্লাহ সবারটা গ্রহণ করেন তো ভাবতে হবে ইসলামকে নিয়ে যত ভাববো মর্যাদা বাড়বে আর যত ইসলাম নিয়ে ভাববো দুনিয়া থেকে মন তত বেশি সরবে সই বুখারি শরীফের হাদিস খোবাইব রাজি আল্লাহ আনহকে মুশ্রিকরা গ্রেফতার করে ফেললো তাকে শলিতে চড়াবে তো সেই সময় খোবাইব রাজি আল্লাহ তাদের থেকে অনুমতি নিলেন নিয়ে দুই রাগাত নামাজ পড়লেন অল্প সময়ে নামাজ শেষ করলেন করার পর তাদেরকে বললেন যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা আমাকে অপবাদ দিবে মৃত্যুর ভয়ে আমি লম্বা নামাজ পড়ছি যেন মৃত্যুটা একটু দেরিতে আসে এই আশঙ্কা যদি না থাকতো আমি খোবাই এই নামাজকে আরো লম্বা করতাম এরপর যখন তাকে শুলিতে চড়ানো হয় একটা কবিতা আবৃত্তি করেন ফালাস্তু উবালি হেইনা উক্তালু মুসলিমা على اي جنب كان لله مصرعي وذلك في ذات الاله وان يشاء يبارك على اوصال شلو ممزعي আল্লাহর পথে যখন আমার মৃত্যু হচ্ছে আমি খুবই কোন পরোয়া করছি না কিভাবে আমাকে মারা হবে আর কোন প্রান্তরে কোন কোনায় গিয়ে আমার ক্ষতবিক্ষত দেহগুলো পড়ে থাকবে এর কোনো পরোয়া আমার নেই কারণ আল্লাহর পথে যেহেতু আমার জীবন কোরবান হচ্ছে আল্লাহ তালা আমার ক্ষতবিক্ষত দেহের উপর তার রহমত বর্ষণ করবে একজন বান্ধব যদি ইসলামকে নিয়ে ভাবে তার চিন্তা তার লাইফস্টাইল তার মানসিকতা তার দৃষ্টিভঙ্গি দুনিয়ার আর দশজন মানুষের মতো হয় না একটু চিন্তা করি গরু ছাগল ভেড়া বকরি ওরাও খায় আমরাও খাই ওরাও ঘুমায় আমরাও ঘুমাই ওরাও প্রয়োজন সারে আমরাও প্রয়োজন সারি ওরাও যৌন চাহিদা পূরণ করে আমরাও যৌন চাহিদা পূরণ করি পার্থক্য থাকলো কোথায় গরু ছাগল জান্নাতি আরে ভেড়া বকরি জান্নাতি তাহলে আমি আপনি কেন জান্নাতি পার্থক্যটা কোথায় আমারও তো সারা জীবন দুই ধান্দা এক হলো পেটের ধান্দা আর এক হলো যৌনাঙ্গের ধান্দা পেট ভরবো যৌনাঙ্গের চাহিদা পূরণ করব শেষ জীবন তাহলে আমি কেন কুকুর শুকুরের চাইতে উত্তম কারণ বলেন উত্তম তো এজন্যই যে আমরা ভাবি ইসলামকে নিয়ে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য নির্বাচিত করেছেন ইসলামের প্রতিনিধিত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন তাদেরকে দেননি তাদেরকে বানিয়েছেন আমাদের সেবক কোরআন বলছে এই জমিনের মধ্যে যা কিছু দেখো কুকুর দেখো শুকুর দেখো মশা দেখো আর মাছি দেখো যাই দেখো দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের মানে কার আমার আপনার উপকারের জন্য যেটাকে দেখেন ক্ষতি করে সাপ বিচ্ছ আল্লাহ সেটাকেও বানিয়েছেন কোনো না কোনো উপকারের জন্য কিন্তু আমাদেরকে গরুর জন্য বানাননি ছাগলের জন্য বানাননি দুনিয়ার জন্য বানাননি আল্লাহ আল্লাহ বলেন তোদেরকে বানিয়েছে আমাদের জন্য আল্লাহ যখন আসমান বানাতে চাইলেন জমিন বানাতে চাইলেন গোটা দুনিয়া বানাতে চাইলেন আল্লাহ কিভাবে বানালেন কোরআন জানায় আল্লাহ শুধু বলেন কোন কোন হলো আরবি শব্দ মানে হয়ে যাও হ্যাঁ আসমান হয়ে যাও সঙ্গে সঙ্গে আসমান হয়ে যায় জমিন আল্লাহর আদেশ চলে আসে হয়ে যায় সবকিছুকে আল্লাহ তার কোন আদেশের দ্বারা বানালেন একমাত্র মানুষের বিষয়টা আলাদা আল্লাহ বলেন খালাক্তুহু বিয়াদাইয়া এই বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে হাতে বানিয়েছে কেন কারণ সব কিছুকে বানিয়েছি এই মানুষের জন্য কিন্তু মানুষকে তো এদের জন্য বানাইনি মানুষকে তো বানিয়েছি একমাত্র আমার জন্য এজন্য বিশেষভাবে আমি আমার হাত ধরে বান্দাকে বানিয়েছি আর আল্লাহ সিস্টেমটা কিভাবে বানালেন এমনও তো হতে পারতো আমাদের পা উপরে মাথা নিচে হতে পারত কিনা কিন্তু আল্লাহ তালা আমাদের সবচেয়ে সম্মানিত অঙ্গটাকে সবার উপরে রাখলেন পুরো শরীরের উপরে মাথায় কপাল আল্লাহ বললেন বান্দা যেহেতু তোকে আমার জন্য বানিয়েছে দুনিয়ার জন্য না সুতরাং তোর সবচেয়ে সম্মানিত অঙ্গকে তুই আমার সামনে একেবারে লুটিয়ে দে আমার গোলামি প্রকাশ কর বান্দা আমি তোকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করব আর যদি বান্দায় তো রাজি না থাকো বানিয়েছিলাম তো অনেক উত্তম করে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা তোকে তো বানিয়েছিলাম সর্বোত্তম গঠন দিয়ে তোর গঠনের চাইতে কারো গঠন সুন্দর না কারো গঠন বেশি আকর্ষণীয় না কিন্তু বান্দা যদি আমার গোলামে না করো তোকে সব নিচুর চাইতে নিচু বানিয়ে দেব শুকর কুকুর আর কত নিচু তুই তার চেয়েও বেশি নিচু হয়ে যাবি কোন কুত্তা জাহান্নামে যাবে আরে মুরব্বীরা বলেন না একটু কোন কুত্তা জাহান নামে যাবে কোন শুকর জাহান নামে যাবে কিন্তু মানুষ কি জাহান নামে যাবে না যেই মানুষটা জাহান নামে গেল চির জাহান নামে হলো আরে সে তো কুকুর শুকুরের চাইতে অধম হয়ে গেল সুতরাং নিজেকে নিয়ে শুধু ভাবলেই চলবে না অন্যান্য প্রাণীর মতো শুধু নিজের পেট আর লজ্জাস্থানে ধান্দা করলেই চলবে না যেহেতু আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত যেহেতু সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহ তালার গোলাম এবং তার খলিফা অর্থাৎ প্রতিনিধি সুতরাং আল্লাহর বিধান নিয়ে ভাবতে হবে রসুলের মিশন নিয়ে ভাবতে হবে সেটাকে সারা দুনিয়ায় ছড়াতে হবে এই ছড়ানোর পথে কোনো আবুজাহাল কোনো ফেরাউন যুগের কোনো তাহুদ কোনো বাতিল যদি বাধা হয়ে যায় তাদেরকে নিজেকে সরিয়ে দিয়ে প্রস্তাব করতে হবে কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া এই অন্তরে আর কারো ভয় থাকতে পারে না অন্তর তো একটা এক অন্তরে দুই জিনিসের ভয় কিভাবে জমা করবেন আল্লাহকেও ডরাবেন আর তাগুতকে বাতিলকেও ডরাবেন কিভাবে সম্ভব যদি বাস্তবে মুমিন হই অন্তরে একমাত্র কার ভয় থাকবে আরে বলেন না কার ভয় আর ভালোবাসাও থাকবে কার ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ পর্যায়ে না দিতে পারি পদের ভালোবাসা বড় দলের ভালোবাসা বড় নেতার ভালোবাসা বড় ফ্যামিলির ভালোবাসা বড় দেশের ভালোবাসা বড় তাহলে যখন আল্লাহর সঙ্গে কোনো ক্ষেত্রে এগুলো সংঘর্ষ বেঁধে যাবে বলবা আল্লাহ পরে এগুলো আগে কিন্তু আল্লাহ তো সবার আগে আল্লাহর সঙ্গে যদি গোটা দুনিয়াও তার সামনে বাধা হয়ে যায় গোটা দুনিয়াকে লাথি মারি সাহাবিরা মেরেছেন না লাথি আমরা তো ভালো ফ্যামিলিতে থাকি সবাইকে নিয়ে চলতে পারি সাহাবিরা কিন্তু পারেননি কারো বাপ কাফের কারো মা কাফের কারো সন্তান কাফের কারো স্ত্রী কাফের ইসলাম গ্রহণ করলে সবাইকে ছাড়তে হতো শুধু ছাড়তেই হতো না দুই দিন পর আপন ভাই আসতো তরবারি নিয়ে জবাই করার জন্য বাপ চলে আসতো সন্তানকে পেলে তাকে দুনিয়া ছাড়া করবে এজন্য এগুলোর মোকাবেলা করে তাদেরকে টিকে থাকতে হয়েছে হ্যাঁ এখনো কাফের দেশগুলোর মধ্যে অনেকটা দৃশ্য এরকম ভারতের তথ্য নেন চীনের তথ্য নেন বিভিন্ন দেশের মধ্যে মুসলিম হলেই নির্যাতন শুরু হয়ে যায় কারো হাত ভেঙে দেয় পা ভেঙে দেয় বিভিন্ন পন্থায় নির্যাতন করতে থাকে তো বলছিলাম যত নির্যাতনে আসুক মুসলমান কখনো জমে যায় না বেলাল আনহুদমে যাননি কিচ্ছু জানতেন না একটা শব্দ জানতেন সেটাই শুধু বলে যখন বেলালকে বালুর উপর ফেলে রাখা হয়েছে মরুভূমির উত্তপ্ত বালু উপর থেকে সূর্যের তাপ বুকের উপর আবার শক্ত পাথর চাপা দেওয়া পাথরও গরম সেই বেলাল সেখানে বসে বলে আহাত আহাত আহাত মানে এক আমি বেলাল এক আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না তো মুসলমানের আদর্শ তো তারা অন্তরের মধ্যে বসাতে হবে একমাত্র আল্লাহ আল্লাহর দিনকে ধারণ করেছি এই আমানতকে ধারণ করেছি আল্লাহর গোলামি তার প্রতিনিধিত্ব কাজে তুলে নিয়েছি এই দায়িত্ব যত বেশি পালন করব আল্লাহ মর্যাদা বাড়াবেন এই দায়িত্ব যত বেশি ছাড়ব আল্লাহ তত নিচে নামাবেন এই যে সারা দুনিয়ায় যে নিচে নেমেছে কত নিচে সবার পায়ের নিচে এক সময় এখন থেকে ছিয়ানব্বই বছর আগের গল্প রূপকথার মতো হয়তো মনে হবে অনেকের কাছে মুরব্বী আমার সামনে যারা বসে আছেন কাউকে দেখে মনে হচ্ছে না কারো বয়স ছিয়ানব্বই চেয়ে বেশি এখন থেকে ছিয়ানব্বই বছর আগের গল্প উনিশশো সালের আগের ঘটনা সেই সময় যদিও দুনিয়ার মধ্যে জুলুম ছিল দুনিয়ার মধ্যে পাপ ছিল কুফুর ছিল কিন্তু তারপর মুসলমানদের ইজ্জত ছিল মুসলমানদের মসনত ছিল মাথা উঁচু করে বেঁচে থাকার মতো অবলম্বন ছিল দুনিয়ার মধ্যে কোন অঞ্চলে যদি কাফের মুশ্রিকরা মুসলমানদের উপর নির্যাতনও শুরু করে দিত তারপর এক জায়গায় গিয়ে তারা আশ্রয় নেবে এরকম একটা জায়গাও ছিল কিন্তু এখন সারা দুনিয়ায় মার খেলে পালানোর মতো জায়গা খুঁজে পাওয়া যায় আরে বলেন না খুঁজে পাওয়া যায় রোহিঙ্গারা মার খেলো নদীতে ভাসলো অনেক দিন একটা পর্যায়ে দেশের এক প্রান্তে আশ্রয় নিল তাও তো আশ্রয় পেয়েছে বাঙালির উপর যদি কোনোদিন নির্যাতন শুরু হয়ে যায় তিন দিকে তো ভারত একদিকে সমুদ্র পালাবেন কোথায় তো এমন এক অসহায় এমন এক চূড়ান্ত পর্যায়ের নিচে আমরা নেমে এসেছি এখন অন্যদের করুণা নিয়ে বাঁচতে হয় করোনা যদি সামান্য বন্ধ করে দেয় পেঁয়াজ বন্ধ করেছিল ছয় মাস আগে মনে আছে পেঁয়াজের দাম কত হয়েছিল আপনাদের এলাকায় তো সামান্য একটা নেয়ামত বন্ধ করেছে একটা বেশি না একটা প্রোডাক্ট বন্ধ করে দিয়েছে দেশ গরম সবার মাথা গরম ঘুম হারাম আবার গুজব উঠলো লবণের দামও মনে হয় বেড়ে গেছে দোকানে দোকানে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি লবণ কেনা শুরু করে দিয়েছে তার মানে দুনিয়াতে আছি শুধু আল্লাহর করোনা নিয়ে বাঁচি না ওদের পা চেটে চেটে গোলামি করে করে বাঁচতে হয় বাবারা দাও তোমরা না দিলে খাবো কি বাঁচবো কিভাবে তোমরা গরু না পাঠালে কোরবানের দিন জবাই করবো কি তো এক করুণাই বাঁচতে হচ্ছে কেন মুসলমান তো কারো করুণা নিয়ে বাঁচার জাতি না মুসলমানের করুণা নিয়ে অন্যরা বাঁচবে কেউ যদি মুসলমানের দিকে চোখ বাঁকা করে তাকায় কেউ যদি কোনো মুসলিম নারীর ইজ্জতে হাত দেয় মুসলিমরা উল্টো তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে এটাই ছিল মুসলমানদের ঐতিহ্য এটাই ইতিহাস পড়ে দেখেন ইতিহাস আমাদের জন্য গৌরবের ইতিহাসটা এমনই ছিল একজন নারী রসুল জানিয়ে গিয়েছিলেন সনাহা থেকে হাজরামাউদ একটা এলাকা সনাহা আর একটা এলাকা হাজরামাউদ মাঝখানে কয়েকশো মাইলের ব্যবধান এক নারী সনাহা থেকে হাজরামাউদ পর্যন্ত তার উঠ বা শহর নিয়ে চলে যেত এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেত না কোন ডাকাতে সে অ্যাটাক করবে কেউ এসে তার ইজ্জতের দিকে তাকাবে কেউ তার কোনো কিছু চুরি করবে কোনো ভয় করত না রাসুল বলতো শুধু দুই জিনিসের ভয় ছিল যে আল্লাহর ভয় আর কোন বন্য প্রাণী এসে যদি তার বাহনের উপর অ্যাটাক করে ভিন্ন কথা কিন্তু দুনিয়ার কোন মানুষ তার দিকে চোখ তুলে তাকাবে তার সামান্য ক্ষতি করবে এটা ভাবাও যেত না এমন এক ইতিহাস আমাদের ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি মাত্র দুই বছর শাসন করেছিলেন তার শাসনকালের বর্ণনা পাওয়া যায় বিভিন্ন ইতিহাসের বইয়ের মধ্যে দেখা যায় যখন চারিদিকে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় এর উপকার শুধু মানুষই ভোগ করে না বনের প্রাণীর মধ্যে এর উপকার ছড়িয়ে যায় তার জামানায় ইনসাফ ন্যায়ের শাসন এত বেশি মজবুত ছিল সেই জামানায় এমন অবাক্কাণ্ডও ঘটেছে যেটা ইতিহাস তার নজির দেখেনি এক ঘাটে এক ঘাটে বাঘ এবং ছাগল একসঙ্গে পানি খেয়ে হয়েছে কিভাবে সম্ভব কিভাবে সে ভাবলো এই বাঘ আমার ক্ষতি করবে না তার মানে ইনসাফ মানুষকে ছাড়িয়ে তাদের উপরও গিয়ে প্রভাব বিস্তার করেছে যেটা স্বাভাবিক দৃষ্টিতে একেবারে অসম্ভব একটা ব্যাপার তো বলছিলাম সারা দুনিয়া নিয়ে ভাবতে হবে কারণ আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত আমরা মুসলমানরা যদিও সারা দুনিয়া নিয়ে ভাবি না কিন্তু যারা আল্লাহর দুশ্মন তারা কিন্তু সারা দুনিয়াটা নিয়ে ভাবে কি আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য ভাবে না উল্টোটা করার জন্য ভাবে আমরা আছি কি নিয়ে বিশেষ করে গ্রামের মানুষরা মন খারাপ করবেন না একটা বাস্তবতা বলছি বিশেষ করে গ্রামের মানুষরা আমাদের যেন আল্লাহর দিন নিয়ে কোনো ফিকিরি নেই যদি আমাদেরকে একটু মায়ের গল্প শোনানো যায় সুর দিয়ে সুন্দর কয়েকটা কেচ্ছা কাহিনী বলা যায় খুব খুশি লাগে হুজুর কুকিল কণ্ঠস্বর হুজুরের কণ্ঠ শুনলে চোখে পানি চলে আসে আরো বহুত কিছু ভেতরে হতে থাকে কিন্তু আল্লাহর দিন আল্লাহ আমানত হিসাবে দিয়েছিলেন এই দিনকে ধারণ করতে হবে কারণ ফেতনা যখন চলে আসে আজাব যখন চলে আসে তখন শহর আর গ্রামের পার্থক্য থাকে না দাজ্জাল যখন আসবে এমন না বেছে বেছে শহরের মানুষগুলোকে ধরবে গ্রামের মানুষগুলোকে বাইরে রাখবে এরকম না আরে আমাদের সামনে তো এমন গ্রামের ইতিহাস আছে যেই গ্রাম থেকে ইসলাম চমকে গেছে মক্কা তো ছিল নগরী চারিদিকের মানুষরা এখানে আসতো জাহিলি যুগেও হজের সময় সব মানুষের সেখানে সমাগম ঘটত অপরদিকে মদিনা মক্কার তুলনায় অনেক গ্রাম মক্কার মানুষ ব্যবসা করে খায় মদিনার মানুষ চাষবাস করে খায় কৃষক আমাদের গ্রামের মানুষও তো এরকমই মনে হয় বেশিরভাগ চাষবাস করে খায় মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়নি সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মদিনায় আজকের দুনিয়ার বিভিন্ন অঞ্চলের সাক্ষী তো গ্রাম হলেই পিছিয়ে থাকতে হবে এমন কোনো কথা নাই তো বলছিলাম দুনিয়ার মধ্যে যারা তাগুতি নিজাম কায়েমের চিন্তায় বিভোর যারা দাজ্জালি মিশন নিয়ে ভাবছে তারা শুধু শহর নিয়ে ভাবে না গ্রাম নিয়েও ভাবে উল্টোর বেশি ভাবে খ্রিস্টান মিশনারি এনজিও কাদিয়ানি শিয়া শহরের মধ্যে যেই পরিমাণ চেষ্টা চালায় মেহনত চালায় গ্রামগুলোর মধ্যে এর চেয়ে কয়েক গুণ বেশি চালায় চলে যান উত্তরবঙ্গে চলে যান পার্বত্য অঞ্চলে হাজার হাজার ফ্যামিলি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গিয়েছে কেন কারণ তাদেরকে কাউকে ঋণ দিয়ে সাহায্য করেছে কাউকে টিন দিয়ে কাউকে টাকা দিয়ে কারো মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে কারো চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে কারো বাচ্চা কাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে কিছু সুবিধা পেয়েছে ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে শহরের মধ্যে এটা খুব একটা সহজ না কারণ শহরের মধ্যে দিনের কিছুটা হলেও মেহনত চলতে থাকে মানুষের মধ্যে তুলনামূলক সচেতনতা বেশি থাকে গ্রামের মানুষ ইসলাম নিয়ে জানতে চায় না বুঝতে চায় না ভাবতে চায় না আছে শুধু নিজেদের ফিকির নিয়ে যদি এক লাইন জানে এক লাইন নিয়ে সন্তুষ্ট দেড় লাইন জানার চিন্তা আর করে না ফলাফল দুনিয়ার সকল ফেতনা গ্রামগুলোকে নিয়ে নিচ্ছে এমনকি তারা প্ল্যান নিয়ে নিয়েছে বিভিন্ন পার্বত্য অঞ্চলের সাইটগুলোকে বাংলাদেশ থেকে আলাদা করে একটা রাষ্ট্রই ঘোষণা দিয়ে দেবে সেখানকার বিভিন্ন বাহিনীর হাতে দেখা যায় অস্ত্র আর অস্ত্র অস্ত্রের ভান্ডার তাদেরকে নিয়ে কারো মাথা ব্যথাও নেই শহরের কোনো মানুষ কোন হুজুরের কাছে যদি একটা অস্ত্র পাওয়া যায় সারা দেশ না সারা দুনিয়া গরম হয়ে যায় যায় না জঙ্গি পাওয়া গেছে সন্ত্রাসী পাওয়া গেছে ওকে এখন খেতে হবে চাবাতে হবে গিলতে হবে কিন্তু ওরা যে অস্ত্রের ভান্ডার নিয়ে বসে আছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে দুনিয়ার কেউ ফিরে তাকাচ্ছেও না পত্রিকায় মাঝে মাঝে উঠে আসছে মাঝে মাঝে আসছেও না উঠে আসলেও কারো সেটা নিয়ে ভাবার সুযোগ নেই এমনকি তারা অন্যায় করলেও মাফ যে সে অন্যায় না রাষ্ট্রদ্রোহ করলেও রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছু বলতে চায় না প্রিয়া সাহা নামক এক হিন্দু যদি ট্রাম্পের কাছে গিয়ে পুরো শুধু মুসলমানের বিরুদ্ধে না রাষ্ট্রের বিরুদ্ধেও বিচার দিয়ে আসে আর মুসলমানরা মামলা করতে যায় আদালতে মামলাও নেয় না কেন এত বড় একটা অপবাদ দিল কোন হুজুর দিলে তো খবর হয়ে যেত হুজুররা মাহফিলের মধ্যেও কথা উনিশ থেকে বিশ হলে দৌড়ে চলে আসে এই হুজুর তুই আজকে শেষ কিন্তু তারা একেবারে হোয়াইট হাউসের মধ্যে গিয়ে পুরো দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আসে না কোনো খবর নেই এগুলো নিয়ে বলা যাবে না এই যে নারীদের মধ্যে একটা বিপর্দার সয়লাভ মিডিয়ার বরকতে বলবেন না আজাবে বলবেন সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে কি আপনাদের গ্রামে এগুলো ছড়ায়নি এখন থেকে বেশি না বারো বছর আগে ধরেন এক যুগ আগে আমাদের সিলেটের একাধিক অঞ্চল এমন ছিল যেমন কানাইঘাট কখনো কেউ সিলেটে গেলে বা আত্মীয় থাকলে খোঁজ নিতে পারেন কানাইঘাটের কথাই বিশেষভাবে বলি কানাইঘাটে একটা মেয়েকে বেপর্দা পথে দেখা যাবে ভাবাই যেত না একটা সিনেমা হল থাকবে সিডি ভিসিডি আরো কে কে ছিল ওই সময় এগুলোর কোনো দোকান থাকবে অথবা প্রকাশ্যে কোনো কনসার্ট হবে গান বাজনা যাত্রা এগুলো কোনোদিন কেউ কল্পনাও করতে পারত না কিন্তু এখন সেই কানাই ঘাট আর আগের কানাই ঘাট নেই এখন প্রকাশ্যে সেগুলো দেখা যায় কানাই ঘাট বাদ দেন সৌদি আরবের দিকেই তাকান এখন মেয়েরাও গাড়ি ড্রাইভিং করে এখন মেয়েরাও পর্দার বাধ্যবাধকতা নাই তারাও এখন অশ্লীল পোশাক পরে সেলফি তুলে সারা দুনিয়ার সামনে নিজেদেরকে প্রদর্শন করে নাইট ক্লাব খুলে গল্প করে হালাল পতিতলয় খুলে বসেছে আবার তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনাও শুরু করে দিয়েছে এমনকি তাওহিদের ভূমি মক্কা মদিনাও তাদের হাত থেকে নিরাপদ থাকছে না মক্কা মদিনার ঠিকাদারিও ইহুদিদেরকে তুলে দিয়েছে জেদ্দা বিমানবন্দরে নামলেই শুরু হয়ে যায় ইহুদি নিয়ন্ত্রণ ইহুদি নিয়ন্ত্রণের বিভিন্ন প্রভাব এবং প্রতীকের দেখা তো বলছিলাম আমরা সারা দুনিয়া নিয়ে ভাবলে না ভাবলেও তারা ঠিকই ভাবে গ্রামের মেয়েদেরকেও বের করতে হবে অসমাপ্ত গল্পের নামে দেখিয়ে দাও অদেখা তোমায় সুন্দরী প্রতিযোগিতা এক এক সময় এক এক নামে মেয়েদেরকে বের করতে হবে তিনটা মেয়েকে লোভ দেখাতে হবে তিনজনকে আমরা দশ লাখ টাকা পুরস্কার দিব আর বারো হাজার মেয়ের মধ্যে বিশ্বাগিরি ঢুকিয়ে দিব ওদেরকে রুমে নিব নিয়ে যেহেতু সুন্দরী প্রতিযোগিতা শুধু চেহারা সৌন্দর্য দেখলে তো হবে না প্রতিটা অঙ্গের সৌন্দর্যই দেখতে হবে ওদেরকে নিয়ে নগ্ন করব প্রতিটা অঙ্গ একেবারে ইঞ্চি ইঞ্চি করে মাপব কোনটার সাইজ কতটুকু যা সব কিছু সুন্দর একশো থেকে একশো পার্সেন্ট পারফেক্ট এরকম তিনটা মেয়েকে পুরস্কার দেব আর বাকি সবগুলোকে সারা দুনিয়ার সামনে তুলে ধরে দেখাবো তাদের গোপন অঙ্গগুলো দেখে সবাই মজা নেবে এগুলো কি মঙ্গল গ্রহের গল্প বলছি আমরা আজকাল গ্রাম অঞ্চলে গেলেও দেখা যায় মেয়েরা বড় বড় মেয়ে সাইকেল চালাচ্ছে বড় বড় মেয়ে ছেলেদের সঙ্গে প্রকাশ্যে খারাপ রিলেশন বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে একটা সময় ছিল এরকম হলে দশ গ্রাম গরম হয়ে যেত আমরাও তো দেখেছি আমাদের ছোটকালে বিচার বসতো এই মুরব্বীরা তাদের বিচার করত। কিন্তু এখন কিসের বিচার আর কিসের কি সব চলে প্রকাশ্যে চলে তো বলছিলাম এটা কি এমনি হয়েছে এমনি না এই যে ঘরে ঘরে ভিসিটি ঢুকানো হলো ঘরে ঘরে ডিশ অ্যান্টিনা পৌঁছে গেল ডিশের লাইন পৌঁছে গেল এগুলো কি সব কাকতালিও এত অল্প টাকায় এত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে এমনি এমনি সব আরে আমরা সারা দুনিয়া নিয়ে না ভাবলেও তারা ঠিকই সারা দুনিয়া নিয়ে ভাবে এই যে গোটা দুনিয়া এই দুনিয়ার মালিককে আরে বলেন না মালিককে কি পুরো দুনিয়ার মালিক আল্লাহ বিশ্বাস হয় আমেরিকার মালিককে ইসরায়েলের মালিককে আর আমরা কার বান্দা যদি আমরা আল্লাহর বান্দা হই তাহলে আমেরিকার প্রতিনিধি কারা আমরা কারণ আল্লাহ বলেছে দুনিয়াতে আমি রাজত্ব করব না তোদেরকে আমার প্রতিনিধি বানিয়ে পাঠালাম তোদের দায়িত্ব দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম করবি মক্কায়ও করবি মদিনায়ও করবি ইরাকেও করবি ইরানেও করবি শামেও করবি মিশরেও করবি কারণ সারা দুনিয়ায় আমি আল্লাহ তোদের হাতে তুলে দিলাম এই দুনিয়ায় তোরা আমার দিন কায়েম করবি এজন্যই তোদেরকে পাঠিয়েছি এজন্যই তোদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এজন্যই তো আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলী বলে গিয়েছেন চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হ্যাঁ হাম হ্যাঁ সারা জাহা আমারা চীনও আমাদের আরবও আমাদের সবকিছু আমাদের কারণ আমরা মুসলিম আমরা তৌহিদবাদী গোটা দুনিয়ায় আমাদের তো যদি গোটা দুনিয়া আমাদের হয় তাহলে আমেরিকার ভূমি নিয়েও আমরা ভাববো আমাদের ভূমি নিয়ে সে মালাউন্ডা ভাববে না কিন্তু তারা তাদের মিশনে গিয়ে নিচ্ছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানানো শুরু করেছে কেন একটা মেসেজ সকল মুসলিমের কাছে পৌঁছে দিল কি মেসেজ আগ থেকেই তারা বলে আসছিল এই পুরো অঞ্চল হিন্দুস্তান যেটাকে বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তান এবং মিয়ানমারের কিছু অঞ্চল পুরোটা মিলে হিন্দুস্তান এই হিন্দুস্তানে আমরা রাম রাজত্ব কায়েম করবো নওয়াজ মুসলমানরা বলে দুনিয়া আল্লাহ এখানে রাজত্ব চলবে একমাত্র কার আরে বলেন না একমাত্র কার কেউ যদি আল্লাহর দিন মেনে শাসন করে তার শাসন থাকবে কেউ যদি আল্লাহর দিন না মেনে শাসন করতে চায় সেই শাসকবাদ মুসলমান যেটা বিশ্বাস করে তারা বলে না পুরোটাতে আমরা রাম রাজত্ব কায়েম করব রামের রাজ্য চলবে প্রকাশ্যে এখন তারা ঘোষণা দেয় আমাদের জীবনের সবচেয়ে লক্ষ্য ইসলামকে শেষ করা মুসলমানদেরকে ধ্বংস করা আরে চাচারা দাদারা খালুরা যারাই আছেন মায়ের যখন শুরু হবে শুধু শহরের মানুষ দেখে দেখে মারবে না শুধু মসজিদ মাদ্রাসার হুজুর দেখে মারবে না সবাইকে শেষ করবে ভাবছেন শান্তিতে থাকবেন জীবনটা শেষ করবেন নাতিপুতির মুখ দেখে দুনিয়া থেকে যাবেন আর শান্তি চাইলেই তো আসে না শান্তি তো উপর থেকে আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন নাই আল্লাহকে নারাজ করে রেখেছেন আল্লাহর দিন বরবাদ আর ভেবেছেন নিজে একা একা বসে বসে খুব শান্তি করবেন শান্তি ব্যতীত সেখান থেকে কবুল না হলে কোনোদিনও আসবে না দুনিয়ার প্রত্যেকটা কুকুর আমাদেরকে হুমকি দেয় দুনিয়ার প্রত্যেকটা শুকুর আমাদেরকে চ্যালেঞ্জ দেয় অথচ আমরা ছিলাম আল্লাহর বান্দা আমাদের মর্যাদা ছিল সবার উপরে কিন্তু দুনিয়ার সকল তাগুত এখন বসে থাকে আমাদের মাথার উপরে তারা ছড়ি ঘুরায় তারা বলতে চায় তোদের জীবনও আমার হাতে মরণও আমাদের হাতে আমরা চেয়েছি বলে এখনো বেঁচে আসিস যদি আমরা চাই মসজিদ ভেঙে দিব শুরু হয়েছে মসজিদ ভাঙার এক রাজত্ব শুরু হয়েছে মসজিদ ভাঙার এক মোহরা কোথাও মন্দির নির্মাণের নামে কোথাও রোড বড় করার নামে কোথাও রোড সোজা করার নামে চলছে আর চলছে মসজিদ ভাঙার মহড়া আমরা যতদিন চাইবো তোদের মসজিদ থাকবে যতদিন চাইবো মাদ্রাসায় পড়বি আমাদের করোনা নিয়ে করবি করোনা বন্ধ মসজিদ বন্ধ মাদ্রাসা বন্ধ তো মুসলমান সুখের পিছনে তো ছুটি কিন্তু আল্লাহকে নারাজ করে সুখ তো কোনোদিনও পাওয়া যাবে না শুধু নিজেকে নিয়ে ভাবলেই তো হবে না এই জন্য তো আমরা শ্রেষ্ঠ না ইসলামকে নিয়ে ভাবা দরকার ইসলামের আমানত কাঁধে গ্রহণ করা দরকার আর এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা কিছু করতে চায় না অলস অথবা ভীতু প্রকৃত মুসলমান কখনো অলস হয় না ভীতু হয় না ভীতু হওয়া মুসলমানের বৈশিষ্ট্য না কারণ রসুল হাদিসে জানিয়েছেন আল মুমিনুল কাউইয়ু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ আপনি তো ভাবেন আমি লম্বা লম্বা রোজা রাখি বছরের পর বছর রোজা রাখি খাই না ঠিক মতো সারা রাত জেগে ঘুমাই না নামাজ পড়ি এখন হাঁটতে পারি না হাঁটতে গেলে বাতাসের আঘাতে একবার ডাইনে পড়ি একবার বামে ঝুঁকে যাই আমি মনে হয় শ্রেষ্ঠ আমি বড় পিস সাহেব মানুষ কিন্তু না রাসুল বলেন আল্লাহর কাছে শক্তিশালী মুমিন বেশি প্রিয় দুর্বলতা মুমিনের স্বভাব না বৈশিষ্ট্য না মদিনা থেকে মক্কায় যখন সাহাবিরা আসলো আমরা করবে রাসুল বলল ওমরা করবে ভালো কথা যখন আল্লাহর ঘর তফ করবে তফ করার সময় প্রথম দিকের কয়েকটা চক্করে তোমরা দৌড়ে দৌড়ে চলবে এটা তো অফের মধ্যে এখনো বিধান তখন একটু যদি দৌড়াতে নাও পারে ভিড়ের কারণে দৌড়ানোর ভান করতে হয় একটু বুকটাকে কাঠটাকে একটু ঝুঁকাতে হয় কেন বলেছিলেন এটা যে তোমরা মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে এখন তোমরা যদি ধীরস্থিরে দুর্বল ভঙ্গিতে বাইতুল্লাহ তফ করো এই মক্কার মালাউন্ডা বলা বলি করবে দেখেছো মুসলমানরা না খেয়ে না পড়ে দুর্বল হয়ে গিয়েছে তো দুর্বলতা তো মুমিনের সার না মুমিন তো থাকবে শক্তিশালী মুমিন তো থাকবে এমন একমাত্র আল্লাহ আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না আর মুমিন যে কোট দিয়ে যাবে মুমিনকে দেখলেও আল্লাহ দুশ্মনরা ভয় পাবে তেমনি ভাবে ওমরকে দেখলে মানব শয়তানরা তো ভয় পেতই আর জিন শয়তানরা এক পথ ছেড়ে অন্য পথে চলে যেত তো তো হবে এমন তাকে দেখলে সবাই ভয় পাবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না কিন্তু কিছু অলস দুর্বল এবং ভীত মমিন এই যুগে বের হয়েছে যারা সকল দায়িত্ব অন্যদের কাঁধে দিয়ে রাখতে চায় এই যুগ হচ্ছে এটা লিখে রাখতে পারেন প্রয়োজনে এই যুগ হচ্ছে ইসলামের জাগরণের যুগ অন্ধকার অনেক গাঢ় হয়ে গিয়েছে মানি জাহেলিয়াত মূর্খতা অজ্ঞতা অশ্লীলতা বেহায়পনা বেদল্লাপনা নৈরাজ্য বিশৃঙ্খলা সবকিছু চারিদিকে ছড়িয়ে গিয়েছে রাসুল আসার আগে দুনিয়ার অবস্থা যেরকম ছিল অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি ভয়াবহ হয়ে গিয়েছে কিন্তু মুরব্বীরা অন্ধকার কখনো বেশি হলে ভিতরে কিন্তু আর একটা আশার আলো জাগে কিছুক্ষণ পরই তো ভোরের আলো দিতে হবে রাত আটটার সময় অন্ধকার বেশি থাকে না তিনটার সময় বেশি থাকে আরে বলেন না তিনটার সময় থাকে বেশি কিন্তু আরেক দিকে আসার আলো একটা ঘন্টা গেলেই তো ভোরের আলো দিতে হবে মোয়াজিন আল্লাহ আকবরের ধ্বনি দিবে আছে অন্ধকার যুগে মন খারাপ করার কিছু নেই রাসুল তো জানিয়েছেন অনেক আগেই ইন্নামিন তোমাদের পেছনে এই তো কিছুকাল পরে এমন এক জামানা আসছে যে জামানা হলো ধৈর্যের জামানা যে সময় প্রচুর ধৈর্য ধারণ করতে হবে চাইলে হকের উপর থাকতে পারবে না চাইলে ইসলামের উপর থাকতে পারবে না এই দুনিয়া তোমার পাশে দাঁড়াবে না হকের উপর থাকতে চাইলে লাঠি খেতে হবে গালি খেতে হবে রক্ত ঝরাতে হবে চাকরি হারাতে হবে পথে পথে পদে পদে কথা শুনতে হবে লাঞ্ছিত হতে হবে কিন্তু রাসুল বলেন সেই জামানার মধ্যে অবস্থা এত যে ভয়াবহ হবে যে আসাবির ফিহিম আলা দিনহি কাল কাবিদি আলাল জাবর যেই ব্যক্তি দিন দিনকে ধরে রাখবে ইসলামকে ধরে রাখবে হাতের মধ্যে আগুনের অগ্নিশিখা ধারণ করে রাখা কয়লা ধরে রাখা যেরকম কঠিন তেমন কঠিন হবে কিন্তু তাই বলে মন ভাগার কারণ নেই যেই সময়ে সেই ব্যক্তি ইসলামকে ধারণ করে রাখবে এই জামানায় যারা ইসলাম মানে তাদের পঞ্চাশ জনের সমান সব একা পাবে কেন সেই সময় ত্যাগ বেশি যেখানে ত্যাগ বেশি সেখানে পুরস্কারও বেশি এখন ইসলাম মানা সহজ যারা মানে যেহেতু ইসলাম মানা সহজ তাদের স্বভাবের চাইতে ওদের স্বভাব বেশি হবে যেমন মক্কায় যারা ইসলামের উপর ছিল আর মদিনা যাওয়ার পর যারা ইসলাম গ্রহণ করেছে তারা সমান না যারা বদরে অংশগ্রহণ করেছে আর যারা অংশগ্রহণ করেনি সমান না যারা মক্কা বিজয়ের আগে ইসলামের খেদমত করেছে আল্লাহর পথে খরচ করেছে আর যারা মক্কা বিজয়ের পরে করেছে সমান না এই অন্ধকার যুগে যারা ইসলাম কায়েমের মেহনত করবে যে সময় ইসলাম কায়েমের নাম শুনলেও দুনিয়া আর মাথা গরম হয়ে যায় ইসলামের নাম শুনলে চুলকানি শুরু হয়ে যায় যায় না ইসলাম নিয়ে চুলকানি ইসলামই থাকতে দিবে না স্কুলে আইন করে কলেজে আইন করে ওড়না পরে আসতে পারবা না বোরকা পরে ঢুকতে পারবা না ওড়না নিষেধ মেকআপ নিষেধ হিজাব নিষেধ কেন নিষেধ তো মূল কারণ না চুলকানি ইসলাম নিয়ে চুলকানি ইসলামের এক একটা প্রতীক নিয়েও চুলকানি ভারতে নরেন্দ্র মোদীও কিছুদিন আগে বলেছে কোন কোন এলাকায় জারি হয়েছে প্রকাশ্যে আজান দেওয়া যাবে না আজান দিবা মসজিদের মধ্যে ঢুকে দাও আমাদের ঘুমের ডিস্টার্ব কেন করো পুরো ইসলাম নিয়ে চুলকানি তো যেই সময় গোটা ইসলাম নিয়ে তাদের চুলকানি সেই সময় যারা ইসলামের এই বৃক্ষের গোড়ায় নিজেদের রক্ত ঢালবে নিজেদের খান ঢালবে তাদের মর্যাদা আর আল্লাহ যখন দুই দিন পর ইসলাম কায়েম করে দিবেন সেই সময় বসে বসে যারা ফল খাবে তাদের মর্যাদা কোনোদিনও সমান না হ্যাঁ। এই যুগে ইসলাম কঠিন মন ভাঙার কি আছে ভাই আল্লাহ কঠিন করে দিয়েছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন কারণ এই যুগে যদি ইসলামের খেদমত আমজাম দিতে পারি এমন মর্যাদা পাবো যে মর্যাদা আল্লাহ দুনিয়াতে অন্যদেরকে দিবেন না এ কারণে তো রসুল বলেছেন শেষ যুগ কঠিন হবে দেখেই আমার উম্মতের দুইটা দল এমন যাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছেন মানে কেয়ামতের দিন বিচার করে মুক্তি দিবেন তা না ওদের মুক্তি আল্লাহর পক্ষ থেকে এটা ঘোষণা হয়ে গেছে কারা একদল ইসাবাতুন হিন্দা যারা হিন্দুস্তানে জিহাদ করবে মানে কি যে সময় হিন্দুস্তানে মুসলমান নিধন শুরু হবে মুসলমান নিধন বোঝেন কাশ্মীরে কি চলে কোন ধর্মের লোক নিধন বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুসলমান আরাকানে কি চলে কোন ধর্মের লোক নিধন করে আসামে কোন ধর্মের লোক নিধন করে তো যখন মুসলমান নিধন শুরু হবে কে বলেছেন এটা আমি বানাচ্ছি আমার হুজুর বলেছে রাসুল বলেছেন নাসাই শরীফের হাদিস হাদিসের মান সহি সাহবান বদি আল্লাহ আনু থেকে বর্ণিত নাসাই শরীফের মধ্যে আলাদা একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলী আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দিয়েছেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আরেক দল ইসাবাতুন তাকুনু মা ইসা ইসাবনি মারিয়াম যখন ঈসা আলাইহিস ইসলাম এসে দাজ্জালের সঙ্গে লড়াই করবে সেই ঈসার সঙ্গে যারা থাকবে সেই যুদ্ধ অনেক কঠিন হবে কারণ দাজ্জালের শক্তি সাধারণ হবে না মাহদিও পারবে না দাজ্জালকে প্রয়োগ করতে সেই সময় ঈশার সঙ্গে যারা থাকবে আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে তার মানে যেখানে কষ্ট বেশি ত্যাগ বেশি সেখানে মর্যাদাও বেশি তো এই যুগে ইসলাম পালন কঠিন ইসলাম প্রতিষ্ঠা কঠিন তাই বলে আমরা মন ভেঙে বসে থাকবো না আমরা ভয় পেয়ে ঘাবড়ে যাব আরে না আমাদের তো আর খুশি হওয়া দরকার আল্লাহ সুযোগ দিয়েছেন এই যুগে কঠিন এই যুগে যদি করতে পারি এমন মর্যাদা পাবো পরে সব সহজ হওয়ার পর যারা করবে ওরা তো এই মর্যাদা কোনোদিনও পাবে না তো বলছিলাম কিছু অলস দুর্বল ভীত লোক এমন আছে যারা এই ইসলাম কায়েমের দায়িত্ব অন্যের কাঁধে বুঝিয়ে দিতে চায় মাহাদি নাম শুনেছেন সবাই ইমাম মাহাদি কিছু মানুষ এমন বের হয়েছে যে মাহাদির নামের সঙ্গে মুন্তাজর লাগায় মুন্তাজর মানে যারা অপেক্ষা করা হয় আমরা সবাই অপেক্ষায় বসে আছি মাহাদি আসবে আসার পর দুনিয়াতে মুসলমানদের ইজ্জত ফিরিয়ে আনবে সম্মান ফিরিয়ে আনবে আবার দুনিয়াটা ঠিক হয়ে যাবে অপেক্ষায় বসে আছে কিন্তু মাহাদি এমন কেউ না যার জন্য অপেক্ষা করার ঘোষণা আমাদেরকে দেওয়া হয়েছে কোরআনের কোন আয়াতে বলা হয় নাই মাহাদের জন্য অপেক্ষা করো কোন হাদিসে বলা হয় নাই মাহাদের জন্য অপেক্ষা করো তাহলে ইমাম হোসেন রহমতুল্লাহ আলী কারবালার ময়দান রক্ত না দিয়ে মদিনায় ফিরে যেতেন ভাবতেন মাহাদি আসবে এসেই আজিদকে পরাজিত করবে আরে মাহাদি বসে থাকার জিনিস না যখন আসবে তখন মাহাদি এসে এরকম দুর্বল আর ভীতু লোকের দায়িত্ব নেবে না হাদিসে আছে মাহাদি আসবে চলমান লড়াইয়ের আমির হবে মাহাদি তার মানে এসে নতুন করে ঘরে বসে থাকা লোককে বের করবে না যেই লড়াই চলমান কুফারের বিরুদ্ধে মুসলিম নিধনে যারা মোহরা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেই লড়াই চলমান থাকবে মাহাদি এসে সেটাতে যা শরিক হবে তার মানে কি দুনিয়া সব কাম বাদ দিয়ে মাহাদির জন্য জিকির করব। আমার ইসলামের নাম নেওয়ার দরকার নেই ইসলামের দাওয়াত দরকার নেই কিছু দরকার নেই মাহাদি এসে সব করবে আমি বসে বসে এসি রুমের বাতাস খাই মাহাদিকে এজন্য আল্লাহ বানান মাহাদির ব্যাপারে হাদিসে আছে এক রাতের মধ্যে মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে মাহদি হওয়ার যোগ্য বানিয়ে দিবেন মাহাদির আসল নাম মাহাদি না তার নাম মোহাম্মদ বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা রাসুলের বংশ থেকে আসবে তো তাকে মাহাদি বলা হয় কেন কারণ আল্লাহ তাকে সরাসরি পথ দেখাবেন এজন্য তো মাহাদি হাদিসে বলা হচ্ছে চল্লিশ বছর যখন হবে এক রেওয়ায়তে আছে তখন প্রকাশিত হবে অন্য রেওয়ায়তে অন্য কথা আছে কিন্তু এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে যোগ্য বানাবে মানে কি যে যখন উনচল্লিশ বছর তার বয়স হবে তখনও সে জানবে না যে এক বছর পর সে মাহাদি হবে তার মানে কি মাহাদির জন্য সবাই বসে থাকবেন এই কথা কেন বলছি এই যে আজকে এখানে যে ভাইরা আসেন এর মধ্যে কয়েকজন ভাই এসে কারগুজারি শোনালো ও মুখ আর তমুক দাবি করেছে মাহাদি নাকি চলে এসেছে মক্কা শরীফে আছে রমজানের পর নাকি প্রকাশ হবে আমি বললাম আরে ভাই মাহাদি তো নিজেই জানে না যে সে মাহাদি হবে একদিন আগেও জানবে না কারণ আল্লাহ রাসুল স্পষ্ট জানিয়েছেন আর রাসুল তো বানিয়ে বানিয়ে কথা বলেন নাকি না তাহলে কার পক্ষ থেকে বলেন আল্লাহ কোরআনে সুরে নাজমের তৃতীয় এবং চতুর্থ আয়তে জানিয়ে দিয়েছেন এই নবী মন গড়া কথা বলে না যা বলে আল্লাহর পক্ষ থেকে ওহিমারফত বলে নবী জানিয়েছেন মাহাদি এক রাতে আল্লাহ যোগ্য বানাবে তার মানে এক রাত আগে সেও জানবে না যে সে মাহাদি হবে তাহলে আমরা সব কাজ ফেলে মাহাদির জন্য অপেক্ষা করবো কারো জন্য অপেক্ষা না ইসলাম কায়েমের জন্য আমি মেহনত করব। কারণ আমাকে কবরে যে তিন প্রশ্ন করা হবে সেই তিন প্রশ্নের জবাব মাহদিও দিবে না ইসাও দিবে না কেমতের দিন যে পাঁচ প্রশ্ন আমাকে করা হবে সেই পাঁচ প্রশ্নের জবাব মাহদিও দেবে না ইসাও দিবে না আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না বান্দা কতটুকু বিজয়ী হয়েছো আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কতটুকু চেষ্টা করেছ হ্যাঁ। আমরা চাইলে বিজয়ী হতে পারবো না সম্ভব নবী মক্কা তেরো বছর পর্যন্ত চেয়েছে মক্কাকে পবিত্র করি মক্কাকে ইসলামের ভূমি বানাই এই মক্কার কাবা ঘর থেকে তিনশো ষাট মূর্তি বের করি রাসুল চাননি চেয়েছেন অবশ্যই কিন্তু মক্কা তেরো বছরে হয়নি মদিনায় যাওয়ার পর আট বছর পর্যন্ত হয়নি আট বছর পর আল্লাহ করে দিয়েছেন তার মানে বান্দা তুমি চাইলেই হবে না আল্লাহ যখন চান তখন হবে কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে ওমা তাশাউনা ইল্লা আল্লাহ তোমরা যাই চাও না কেন যদি না আল্লাহ চান তা কোনোদিন হবে না আমাকে আমার কবরে জিজ্ঞেস করা হবে আমার হাসরে আমাকে প্রশ্ন করা হবে আমার জান্নাত জাহান্নাম আমাকে এই বিচার আচার হিসাব নিকাশ দিয়ে আমাকেই যেতে হবে অন্য কারো জন্য প্রতীক্ষার সুযোগ কোথায় কোন সাহাবি রাসুলের কাছে দায়িত্ব বুঝিয়ে বসে বসে আঙ্গুল চুষেনি যে রাসুলকে পারে না রাসুলকে দুর্বল আল্লাহকে তারা সাহায্য করে না তার মানে রাসুলি কাম করুক আমি বসে থাকি কোন সাহাবি এটা ভাবেনি বরং রাসুলের যে দায়িত্ব ছিল প্রত্যেকটা সাহাবি রাসুলের দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করেছে নিজের কাঁধে তুলে নিয়েছে বিশ্বাস হয় কথা রাসুলের যত দায়িত্ব ছিল রাসুল দুনিয়া থেকে যাওয়ার পর ইলমের চর্চা জ্ঞানের চর্চা বন্ধ হয়ে গিয়েছে হয়নি আবু হুরায়রা হাদিসের দর্শে বসে গিয়েছে আব্দুল্লাহ বিন মাসুদ ফিখের দর্শে বসে গিয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস তাফসিরের দর্শে বসে গিয়েছে আব্দুল্লাহ বিন ওমর এক একটা সুন্নত খুঁজে খুঁজে আমল করা শুরু করেছে খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছে আবু বকর ওমর ওসমান আলী হাসান তারা খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছে আবু দারদার রাদিয়াল্লাহু আনহু সমাজ ছেড়ে আলাদা হয়ে সর্বদা ইবাদতের অত থেকেছে এক এক সাহাবী এক একটা কাজ নিজের কাঁধে তুলে নিয়েছে আবার যখন ইসলাম কায়েমের মেহনতের ডাক চলে এসেছে কেউ পিছু পড়ে থাকেনি আব্দুল্লাহ বিন মাসুদ ভাবেনি ফিখের দর্শ আছে আব্দুল্লাহ বিন আব্বাস ভাবেনি তাফসিরের দর্শ আছে আবু হুরায়রা ভাবেনি আমি তো শাইখুল হাদিস সাহেব সবাই সব কাজ ফেলে রক্ত দেওয়ার জন্য চলে এসেছে তো ইসলামটা এমনই রসুলের অরিস মানে কি রসুলের যত কাজ ছিল যত মিশন ছিল যত ভীষণ ছিল সবগুলোকে আমি আমার মিশন এবং ভীষণ মনে করবো রাসুলের ওয়ারিস শুধু যারা এই হাদিসের দশ দিত তারাই না রাসুলের ওয়ারিসটা আবু বকর ওমর ওসমান আলীও না এবং তারাই উম্মতের শ্রেষ্ঠ সুতরাং আমাদেরকেও তো শ্রেষ্ঠ হওয়ার ফিকির করা দরকার আমরা আবু বকর হব ওমর হব ওসমান হব আলী হব হাসান হব হুসাইন হব খালিদ উদ্দিন ওয়ালিদ হব মুসান্নবিন হারেসা হব সালাহুদ্দিন আল আইয়ুবের হব যুগের মোহাম্মদ বিন কাসেম হব তারেক বিন জিয়াদ হব আমরা রাসূলের রেখে যাওয়া সবগুলো আমানতকে ধারণ করব আর এজন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব সম্পদ দেওয়া লাগলে সম্পদ দিব সময় দেওয়া লাগলে সময় দিব যখন যা দেওয়া লাগে তখন তা দিব কারণ জীবনও আমার না আল্লাহ দিয়েছেন সম্পদ আমার না আল্লাহ দিয়েছেন সময় আমার না আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সময় আল্লাহর পথে বিলিয়ে দিতে আপত্তি কেন এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ। তো সুতরাং অন্যের দিকে তাকিয়ে থাকবো না আরে ভাই এটা ভাববো না আমি তো সাধারণ মানুষ ইসলামের ঠিকাদারি তো হুজুরা নিয়েছে আমার কি কাম আমি বসে বসে আমি আমার চাকরি চালাবো ব্যবসা চালাবো পেটের ধান্দা করব পিঠ বাঁচাবো নিজের মেয়ে ছেলের খোঁজ খবর নেব আরে না ইসলামের ঠিকাদারি কাকে দিয়েছে যদি বলো হুজুরকে দিয়েছে তাহলে এটা মানো জান্নাতে একমাত্র যাবে হুজুর আর তুমি জাহান নামে যেতে রেডি যদি জান্নাতে যেতে চাও হুজুর হও আর খেজুর হও তাহলে মিশন তো কাঁধে নিতে হবে কারণ চাকরি না করলে বেতন পাবে না যেই হও চাকরি করতে হবে চাকরি করার পরে তুমি বেতন নেওয়ার উপযুক্ত হবে দুনিয়াতে চাকরি করো দুনিয়া তো আখেরাতের খ্যাত ক্ষেতের মধ্যে ফসল লাগাও ফসল লাগাবে না কি পাবে ফসল কাটার মৌসুমে কি কাটবে কিছুই তো লাগাওনি সুতরাং ইসলামের ঠিকাদারি হুজুরকে দিয়ে রাখবেন আরে বলেন না হুজুরকে দিয়ে রাখবেন ইসলাম দেওয়ার প্রয়োজন হলে হুজুররা দিবে সম্পদ ব্যয় করার প্রয়োজন হলে হুজুররা করবে যা করার হুজুররা করবে আরে না ইসলাম কায়েমের মিশনে সবাই অংশগ্রহণ করব ইসলামের পথে আল্লাহ যদি আমাকে সামান্য তৌফিকও দেয় এটাই তো আমার অর্জন এটাই তো আমার সৌভাগ্য কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে কি দেখাবো যদি আল্লাহর পথে জীবন দিতে পারি আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে পারি সেটাই তো দেখাতে পারবো যা খেয়েছি যা পড়েছি যা ফ্যামিলির পেছনে খরচ করেছি এটাকে আল্লাহকে দেখাবো আল্লাহ তোমার দিনের জন্য করে উল্টে ফেলেছি এটা কি দিনের জন্য না নিজের জন্য নিজের জন্য যেটা করি সেটা দিয়ে পরকালে কোনো মুক্তি পাওয়া যাবে তাহলে দিনের জন্য কাজ করা শুরু করতে হবে শুধু হুজুরদেরকে সবাইকে তো আজকের এই আলোচনার মধ্যে আমি শুধু এই আহ্বানটাই রেখে যাই মানুষ আমরা শহরের না গ্রামের এই প্রশ্ন আল্লাহ কবরেও করবে না হাসরেও করবে না কোনো জায়গায় করবে না শিক্ষিত না মূর্খ ভার্সিটি পড়েছি না গ্রামে রিক্সা চালিয়েছি আল্লাহ প্রশ্ন করবে না কাউকে বিয়ে করেছে না অবিবাহিত জিজ্ঞাসা করবে না বাচ্চা আছে নাকি নাই জিজ্ঞাসা করবে না গরিব না ধনী আল্লাহ এই প্রশ্ন করবে তাহলে প্রশ্ন করবে বান্দা জীবনে একটা দিয়েছিলাম কি করেছো সম্পদ দিয়েছিলাম কই ব্যয় করেছ যৌবন দিয়েছিলাম দরকার ছিল এই যৌবনের তোমার এই তেজ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে তুমি উন্নীত করবে কি করেছ তোমার সামনে তো আদর্শ ছিল তোমার সামনে তো অনেক আদর্শ আমি রেখেছিলাম এমন সাহাবির আদর্শ রেখেছিলাম এক হাত দিয়ে ইসলামের ঝান্ডা নিয়েছেন ডান হাতে ইসলামের পতাকা ধারণ করেছে তাগত এসে শয়তানরা এসে শয়তানের সৈন্যদল এসে ডান হাত কেটে দিয়েছে বাম হাত দিয়ে ধরেছে বাম হাত কেটে দিয়েছে বাহু দিয়ে আঁকড়ে ধরেছে এসেছে বাহুতে আঘাত এসেছে মুখ দিয়ে আঁকড়ে ধরেছে যতক্ষণ প্রাণ বাকি ছিল ততক্ষণ আল্লাহর পতাকা জমিনে পড়তে দেয়নি কিন্তু তুমি কি করেছো বান্দা নাম বিক্রি করে খেয়েছো তারা আমাদের আকাবির আমাদের সালাফে সালেহীন তারা করেছে ব্যাস সব মুক্তি পাওয়া গেছে আরে না অন্যের কাম দিয়ে তো তোমার কোনো কাম হবে না لا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى কেয়ামতের দিন কারো বোঝা অন্য কেউ বহন করবে না আপনার বোঝা আপনার বাপ বহন করবে না সন্তান না স্ত্রী না করবে তো না আল্লাহ সুরে আবাসায় বলেন সেদিন তেমন বিভীষিকাময় দিন যেদিন মানুষ তার ভাই থেকে পালাবে বাপ থেকে পালাবে মা থেকে পালাবে সন্তান থেকে পালাবে স্ত্রী থেকে পালাবে বাপ বলবে মা বলবে বিয়ে তো করিনি বাচ্চা আসবে থেকে স্ত্রী বলবে আমি কুমারে ছিলাম আমার স্বামী আসবে থেকে সন্তান বলবে আরে না তোমার তো চিনি না আমার বাপ হবে থেকে ভাই বলবে কই আমি তো একাই ছিলাম কোনো ভাই ছিল না তুমি আবার থেকে এসে ভাই দাবি করছো বাস্তবে চিনবে সবাই কেউ পরিচয় দিবে না সবাই ভয় থাকবে যদি পরিচয় দেয় দুটো আমল চেয়ে বসে আর যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য নামাজ পড়িনি আল্লাহর পথে জীবন কোরবান করিনি সারা জীবন তিলে তিলে নিঃশ্বাস করলাম তাদের পেছনে যা কিছু অর্জন করলাম সব ঢাললাম তাদের পেছনে ওই কেমতের দিন তারা তো আমাকে চিনবেও না সেটার ভানও করবে না পরিচয় দিবে না কেন আমল যদি দেওয়া লাগে একটা আমল যদি নিয়ে যায় তাদের পাল্লা যদি হালকা হয়ে যায় এজন্য সবাই ভাগবে সবাই ভাগবে আল্লাহ বলেন ইয়া ফেররু পালাবে দৌড়াবে ভাগবে আরে যে আল্লাহ তোমাকে ভুলতেন না যে আল্লাহকে রাজি করলে হাসরেও ভুলতেন না কবরে ভুলতেন না মিজানেও ভুলতেন না কুলসিরাতও ভুলতেন না বান্দা সে আল্লাহকে কেন সন্তুষ্ট করলে না এমন কাউকে কেন সন্তুষ্ট করলে যে তোমাকে কেমতের দিন মনে রাখবে না তো কার পেছনে জীবন শেষ করি কোন সোনার হরিণের পেছনে ছুটি আল্লাহ না ফরমানি করি মরার চিন্তাই নাই আমি ধরে রেখেছি একটা টাইম ফ্রেম বেঁধে রেখেছি সাত বছরে ডাক আসবে সত্তর বছরে ডাক আসবে এই তো এক বছর পর ভালো হয়ে যাব এই তো দুই মাস পর আমি একেবারে পুরো সুন্নতর পর উঠব আরে আল্লাহর সঙ্গে কি আমার চুক্তি হয়েছে যে আমাকে সেই কয়দিন সুযোগ দেওয়া হবে আমার বাপ আগে যাবে না আমি আগে যাব কে জানে তো মানুষ তো মরে কেউ গাড়ির তলায়ও মরে কেউ ঘরে বসেও মরে বিছানায়ও মরে হায় রে আমার মরণটা যদি আল্লাহর পথে হতো মরবো তো যথা সময় মরবো এক সেকেন্ড আগে দুনিয়া গোটা দুনিয়া চাইলেও মারতে পারবে না আমি চাইলেও মরতে পারবো না অকাল মৃত্যু বলতে তো কিচ্ছু নাই যেই সময়ে মরার সেই সময়ে মরব মরব তো একবারই জীবন তো একটা সুযোগও তো একটা এই মরণটা যদি এখানে না হয় আল্লাহর পথে হয় আর এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হয় তো এজন্য অন্তর থেকে সবকিছুর ভয় বের করি ভালোবাসা বের করি আল্লাহর ভয় ঢুকাই আল্লাহর ভালোবাসা ঢুকাই এক অন্তরের ভেতর ইমান আর কুফুর একত্রিত করার চেষ্টা না করি এক অন্তরের ভেতর আল্লাহর ভয় তাগুতের ভয় একত্রিত করার চেষ্টা না করি আল্লাহর উপর সব ভরসা করি আল্লাহ আমাকে ঠকাবে না বাপের উপর ভরসা করি কই বাপও তো ঠকায় না নেতাও তো ঠকায় না তাও তো মাঝে মাঝে ঠকিয়ে বসে কিন্তু আল্লাহর উপর যদি জীবনের সব ক্ষেত্রে ভরসা করতে পারি আল্লাহ বলে আনা ইন্দাজন্নি আদিবি বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করবে আমি আল্লাহ তোমার সঙ্গে সেরকম আচরণ করব বান্দা তুমি তো দুর্বল তুমি তো চাইলেও সব করতে পারবে না তুমি যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হও আমি আল্লাহ এক হাত অগ্রসর হব তুমি যদি এক হাত অগ্রসর হও আমি আল্লাহ দুই হাত অগ্রসর হব বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবো বান্দা রিজিক নিয়ে পেরেশান রিজিকের ভয় পাও খাবার আসবে থেকে কাপড় আসবে থেকে বান্দা আমি জানিয়ে দিচ্ছি শোনো লাআন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি আল্লাহর উপর যেরকম ভরসা করা উচিত বাস্তবেই যদি সেরকম ভরসা করতে পারতে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র আল্লাহ যেমন পাখিকে রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিত আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নাই তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা সকাল খালি পেটে পাখি বের হয় বিকাল বেলা সন্ধ্যা বেলা ভরা পকেটে ফিরে আসে আল্লাহ তোমার রিজিকও এভাবে ব্যবস্থা করত আল্লাহ তালা তো তার রাসুল সাহাবিদেরকেও না খাইয়ে রাখেনি বেইজ্জতির সাথে রাখেনি বান্দা ইমানের দিকে ফিরে আসো পুরো কোরআনকে ধরো পুরো ইসলামকে ধরো যত ত্যাগ লাগে ত্যাগ দাও আমি তোমাকে এই দুনিয়ার বুকে ইজ্জত দিব সম্মান দিব মসনদ দিব খেলাফত দিব সব লাইনে তোমাকে এগিয়ে দেব দুনিয়ার কেউ তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না কারো ভয়ে তুমি কাঁপবে না কারো পূজা করে বাঁচতে হবে না কারো করুণা ভিক্ষা করতে হবে না বান্দা তোমাকে এমন সম্মান দেব আমার সামনে কপাল লুটানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তাও তোমাকে করতে হবে না এই জন্য আজকে থেকেই এই শপথ নেই জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ নেমক হারামি করবো না বাপ তো জীবন দেয়নি মা জীবন দেয়নি না জীবন দিয়েছে আপনাদের জীবন আপনাদের বাপমা দিয়েছে এই অঙ্গগুলো বাপমা বানিয়েছে আরে বান্দা ইয়া ইহাল ইনসান হে মানুষ তোমাকে তোমার মহানুভব রবের ব্যাপারে কোন জিনিস ধোকায় ফেলে রাখলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন বান্দা তোমার বাপ তোমাকে সৃষ্টি করেনি মা সৃষ্টি করেনি তোমার অঙ্গগুলো তারা বানায়নি তারপরও দুনিয়াতে আসার বাহ্যিক একটা মাধ্যম হয়েছে মাত্র দুনিয়াতে কেউ যদি বাপের কথা না শোনে মায়ের কথা না শোনে যে ধর্মের অনুসারেই হোক না কেন সমাজের মানুষ তাকে বেদব বলে বাপ মা অনেক সময় তাকে পুত্র করে দুনিয়া তাকে নেমুখ হারাম নামে চিনে অথচ বান্দা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার জীবন মরণ যার হাতে সুস্থতা অসুস্থতা যার হাতে তোমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যিনি বানিয়েছেন যেখানে বসানো দরকার সেখানে বসিয়েছেন সবকিছু নিপুণ ভাবে গঠন করেছেন বান্দা বান্দা তোমাকে সেই আল্লাহর ব্যাপারে কোন জিনিস ঢোকায় ফেলে রাখলো বাপমার কথা না শুনলেই যদি হয় নেমুখ হারাম আল্লাহর অবাধ্যতা যে করো বান্দা তোমাকে কি বলা উচিত তো এজন্য আগামী দিনের অপেক্ষায় না থাকি যদি আগামী দিনের অপেক্ষায় থাকতে থাকি সে আগামী দিন কোনো দিনও আসবে না যে মানুষগুলো তওবা না করে দুনিয়া থেকে চলে গেছে তারা অপেক্ষায় ছিল একদিন তওবা করবে ভালো হবে লাইফটাকে গুছিয়ে নেবে সবকিছু সুন্দর হয়ে যাবে দুনিয়াও কামাবে জান্নাতও পেয়ে যাবে কিন্তু সেই সুযোগ তারা পায়নি আমি আপনি যে আবার সুযোগ পাব কি গ্যারান্টি ভালো হওয়ার জন্য আমাকে অবকাশ দেওয়া হবে কি গ্যারান্টি আজরাইলের পা ধরলো আজরাইলের বাপেরও তো এই সাহস নাই কারোই সাহস নাই আজরাইলের এই সাহস নাই বাপ তো আসবে না কথার কথা যে এই সাহস নাই এই শক্তি নাই এক সেকেন্ড বাড়িয়ে দেবে আছে তো কার অপেক্ষায় আছে তা আল্লাহর দিনের দিকে ফিরে আসি আল্লাহর দিনকে ধারণ করি আল্লাহ যেভাবে তার রসুলকে সম্মানিত করেছেন তার সাহাবিদেরকে সম্মানিত করেছেন একইভাবে ইনশাআল্লাহ আমাদেরকেও সম্মানিত করবেন যদি সেই রসুল এবং সাহাবিদের মিশনকে আমাদের কাঁধে তুলে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের হাসর হবে তাদের সঙ্গে আর যদি এই কাঁধে তাদের মিশন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন মাও সেতুং কার্মাস লেনিন আমার নেতা আমার নেত্রী অমুক তমুক বাপ মা অমুক আর তমুকের মিশন নেওয়া শুরু করি আমার হাসরও কিন্তু তাদের সঙ্গে হবে তো বান্দা তোমার হাতে ফেরাউনের সঙ্গে হাসর করবে না মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে হাসর করবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার দিনের উপর পরিপূর্ণ উঠার এবং নিজেদের জীবন দিয়ে হলেও আল্লাহর দিনের এই আমানতকে বহন করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলম